আবু কতাদাহ রদিল্লাহ তালাহতে হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কা ও মদিনার মধ্যবর্তী সফরে নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে ছিলাম অন্যরা ছিলেন ইহরাম বাঁধা অবস্থায় আর আমি ছিলাম ইহরামবিহীন এবং ঘোড়ার উপর শহর পর্বত আরোহণে আমি ছিলাম দক্ষ এমন সময় আমি লোকজনকে দেখলাম যে তারা আগ্রহ নিয়ে কি যেন দেখছে কাজেই আমিও দেখতে লাগলাম হঠাৎ দেখি একটি বন্য গাধা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এটা কি তারা উত্তর দিল আমরা জানি না আমি বললাম এটা বন্য গাধা তারা বলল এটি তাই তুমি যা দেখছ আমি আমার চাবুকের কথা ভুলে গিয়েছিলাম তাই তাদের বললাম আমার চাবুকটি আমাকে তুলে দাও তারা বলল আমরা তোমাকে এ ব্যাপারে সাহায্য করব না কাজেই আমি নেমে চাবুকটি তুলে নিলাম তারপর সেটির পেছনে ছুটলাম অবশেষে আমি সেটিকে ঘায়েল করলাম এবং তাদের কাছে নিয়ে আসলাম বললাম যাও এটাকে তুলে নিয়ে এসো তারা বলল আমরা ওটিকে স্পর্শ করব না তখন আমি নিজেই সেটিকে তুলে তাদের কাছে নিয়ে এলাম তাদের মধ্যে কয়েকজন তা খেতে অসম্মতি প্রকাশ করল আর কয়েকজন তা খেল আমি বললাম আমি নবী সাল্লাহ সাল্লাম এর নিকট তোমাদের জন্য এ সম্পর্কে জেনে নেব এরপর আমি তাকে পেলাম এবং এ ঘটনা শোনালাম তিনি আমাকে বললেন তোমাদের সঙ্গে সেটির অবশিষ্ট কিছু আছে কি আমি বললাম হাঁ তিনি বললেন খাও কারণ এটি তো এমন খাদ্য যা আল্লাহ তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন